আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন নবী সাল্লাহ সাল্লাম রোম সম্রাটের প্রতি লেখার ইচ্ছা করেন তখন তাকে বলা হলো যে তারা মোহরকৃত পত্র ব্যতীত পাঠ করে না অতপর তিনি রূপার একটি মোহর প্রস্তুত করেন আমি এখনও যেন তার হাতে এর শুভ্রতা দেখছি তিনি তাতে অঙ্কিত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ